হলে উপদেশ দান করুন যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে আর যে হতভাগা সে তা উপেক্ষা করবে সে মহা অগ্নিতে প্রবেশ করবে অতপর সেখানে সে মরবেও না জীবিতও থাকবে না নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ হয় এবং তার পালনকর্তার নাম স্মরণ করে অতপর নামাজ আদায় করে بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى বস্তুত তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী এটা লিখিত রয়েছে পূর্ববর্তী কিতাবসমূহে ইব্রাহিম ও মুসার কিতাবসমূহে